করি সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত এবং বোধ শক্তি সম্পন্নেরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবণ করিও না এবং তোমার নিকট হইতে আমাদেরকে করুণা দান করো নিশ্চয়ই তুমি মহাদাতা ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد হে আমাদের প্রতিপালক তুমি মানব জাতিকে একদিন একত্রে সমবেত করিবে ইহাতে কোনো সন্দেহ নাই নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار নিশ্চয় যাহারা কুফরি করে আল্লাহর নিকট তাহাদের ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি অবশ্যই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 অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট জান্নাত সমূহ রইয়াছে যাহার পাদদেশে নদী প্রবাহিত আর সেখানে তাহারা স্থায়ী হইবে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনীগণ এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টি রহিয়াছে আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار যাহারা বলে হে আমাদের প্রতিপালক আমরা ইমান আনিয়াছি সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদেরকে আগুনের আজাব হইতে রক্ষা করো الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار তাহারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত ব্যয়কারী এবং শেষ রাত্রে ক্ষমা প্রার্থী شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয় তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই ফেরেস্তাগণ এবং জ্ঞানীগণও আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত তিনি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 জাকারিয়া কক্ষে তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে যাইত তখনই তাহার নিকট খাদ্য সামগ্রী দেখিতে পাইত সে বলিত হে মারিয়াম এইসব তুমি কোথায় পাইলে সে বলিত উহা আল্লাহর নিকট হইতে নিশ্চয়ই আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء সেখানেই জাকারিয়া তাহার প্রতিপালকের নিকট প্রার্থনা করিয়া বলিল হে আমার প্রতিপালক আমাকে তুমি তোমার নিকট হইতে সৎ বংশধর দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا وسيدا وحصورا ونبيا من الصالحين যখন জাকারিয়া কক্ষে সালাতে দাঁড়াইয়াছিলেন তখন ফিরিস্তাগণ তাহাকে সম্বোধন করিয়া বলিল আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিতেছেন সে হইবে আল্লাহর বাণীর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 তোমার কাল পূর্ণ করিতেছি এবং আমার নিকট তোমাকে তুলিয়া লইতেছি এবং যাহারা কুফরি করিয়াছে তাহাদের মধ্য হইতে তোমাকে পবিত্র করিতেছি আর তোমার অনুসারীগণকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিতেছি অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটিতেছে আমি উহা মীমাংসা করিয়া দিব فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين যাহারা কুফরি করিয়াছে আমি তাহাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তি প্রদান করিব এবং তাহাদের কোনো সাহায্যকারী নাই واما الذين امنوا وعملوا الصالحات فيوفيهم اجورهم والله لا يحب الظالمين আর যাহারা ইমান আনিয়াছে এবং সৎ কাজ করিয়াছে তিনি তাহাদের প্রতিফল পুরোপুরিভাবে প্রদান করিবেন আল্লাহ জালিমদের পছন্দ করেন না ذلك نتلوه عليك من الايات والذكر الحكيم ইহা আমি তোমার নিকট তিলাওয়াত করিতেছি আয়াতসমূহ ও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 كان ابراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين ইব্রাহিম ইয়াহুদিও ছিল না খ্রিস্টানও ছিল না সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে মুশ্রিকদের অন্তর্ভুক্তও ছিল না إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين নিশ্চয়ই মানুষের মধ্যে তাহারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম যাহারা তাহার অনুসরণ করিয়াছে এবং এই নবী ও যাহারা ইমান আনিয়াছে আর আল্লাহ মুমিনদের অভিভাবক ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون কিতাবীদের একদল চাহে যেন তোমাদেরকে বিপদগামী করিতে পারে অথচ তাহারা নিজেদেরকেই বিপদগামী করে কিন্তু তাহারা উপলব্ধি করে না يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون হে কিতাবীগণ তোমরা কেন আল্লাহর আয়াতকে অস্বীকার করো যখন তোমরা এই সাক্ষ্য বহন করো يا أهل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 লাভ করিবে না তোমরা যাহা কিছু ব্যয় করো আল্লাহ অবশ্যই সে সম্বন্ধে সবিশেষ অবহিত كل الطعام كان حلا لبني اسرائيل الا ما حرم اسرائيل على نفسه من قبل ان تنزل التوراه قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরায়েল নিজের জন্য যাহা হারাম করিয়াছিল তাহা ব্যতীত বনি ইসরায়েলের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল বলো যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং পাঠ করো فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون ইহার পরও যাহারা আল্লাহ সম্পর্কে মিথ্যা সৃষ্টি করে তাহারাই জালিম قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين বলো আল্লাহ সত্য বলিয়াছেন সুতরাং তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত নহে إن أول بيت وضع للناس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 ছিলে আল্লাহ উহা হইতে তোমাদেরকে রক্ষা করিয়াছেন এইরূপে আল্লাহ তোমাদের জন্য তাহার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বিবৃত করেন যাহাতে তোমরা সৎপথ পাইতে পারো ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون তোমাদের মধ্যে এমন একদল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কর্মের নির্দেশ দিবে এবং অসৎ কর্মের নিষেধ করিবে ইহারাই সফল কাম ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واولئك لهم عذاب عظيم তোমরা তাহাদের মতো হইও না যাহারা তাহাদের নিকটে স্পষ্ট নিদর্শন আসিবার পর বিচ্ছিন্ন হইয়াছে এবং নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করিয়াছে তাহাদের জন্য মহাশাস্তি রইয়াছে يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا فذوقوا العذاب بما كنتم تكفرون সেদিন কতক মুখ উজ্জ্বল হইবে এবং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 آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون তোমরাই সৃষ্ট উম্মত মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হইয়াছে তোমরা সৎ কাজের নির্দেশ দান করো অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর উপর বিশ্বাস করো কিতাবীগণ যদি ইমান আনিত তবে তাহাদের জন্য ভালো হইত তাহাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে কিন্তু তাহাদের অধিকাংশ সত্য ত্যাগী لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون সামান্য ক্লেশ দেওয়া ছাড়া তাহারা তোমাদের কোনো ক্ষতি করিতে পারিবে না যদি তাহারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে তবে তাহারা পৃষ্ঠ প্রদর্শন করিবে অতঃপর তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে না ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنه ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير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 إن الله عليم بذات الصدور দেখো তোমরাই তাহাদের ভালোবাসো কিন্তু তাহারা তোমাদের ভালোবাসে না অথচ তোমরা সমস্ত কিতাবে ইমান রাখো আর তাহারা যখন তোমাদের সংস্পর্শে আসে তখন বলে আমরা বিশ্বাস করি কিন্তু তাহারা যখন একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি আক্রোশে তাহারা নিজেদের অঙ্গুলের অগ্রভাগ দাঁতে কাটিয়া থাকে বলো তোমাদের আক্রোশেই তোমরা মরো অন্তরে যাহা রইয়াছে সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط তোমাদের মঙ্গল হইলে উহা তাহাদেরকে কষ্ট দেয় আর তোমাদের অমঙ্গল হইলে তাহারা উহাতে আনন্দিত হয় তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তাকি হও তবে তাহাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করিতে পারিবে না তাহারা যাহা করে নিশ্চয় আল্লাহ তাহা পরিবেষ্টন করিয়া রহিয়াছেন وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم স্মরণ করো যখন তুমি তোমার পরিজন বর্গের নিকট হইতে প্রত্যুষে বাহির হইয়া যুদ্ধের জন্য মুমিনগণকে ঘাঁটিতে বিন্যস্ত করিতেছিলে এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون যখন তোমাদের মধ্যে দুই দলের সাহস হারাইবার উপক্রম হইয়াছিল অথচ আল্লাহ উভয়ের বন্ধু ছিলেন আল্লাহর প্রতি যেন মুমিনগণ নির্ভর করে ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون আর বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে আল্লাহ তো তোমাদের সাহায্য করিয়াছিলেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা কৃতজ্ঞ হইতে পারো إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين স্মরণ করো যখন তুমি মুমিনগণকে বলিতেছিলে ইহা কি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 তারা নিরাশ হইয়া ফিরিয়া যায় ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون তিনি তাহাদের প্রতি ক্ষমাশীল হইবেন অথবা তাহাদেরকে শাস্তি দিবেন এই বিষয়ে তোমার করণীয় কিছুই নাই কারণ তাহারা তো জালিম ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সমস্ত আল্লাহরই তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাহাকে ইচ্ছা শাস্তি দান করেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু يا ايها الذين امنوا لا تاكلوا الربا اضعافا مضاعفه واتقوا الله لعلكم تفلحون হে মুমিনগণ তোমরা সুদ খাইও না ক্রমবর্ধমান এবং আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো واتقوا النار التي اعدت للكافرين এবং তোমরা সেই অগ্নিকে ভয় করো যা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 আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين এই কথা ব্যতীত তাহাদের আর কোনো কথা ছিল না হে আমাদের প্রতিপালক আমাদের পাপ এবং আমাদের কাজে সীমা লঙ্ঘন তুমি ক্ষমা করো আমাদের পা সুদৃঢ় রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين অতঃপর আল্লাহ তাহাদেরকে পার্থিব পুরস্কার এবং উত্তম পারলৌকিক পুরস্কার দান করেন আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين হে মুমিনগণ যদি তোমরা কাফিরদের আনুগত্য করো তবে তাহারা তোমাদেরকে বিপরীত দিকে ফিরাইয়া দিবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া পড়িবে আল্লাহ তো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 পর তোমরা অবাধ্য হইলে তোমাদের কতক ইহকাল চাহিতেছিল এবং কতক পরকাল চাহিতেছিল অতঃপর তিনি পরীক্ষা করার জন্য তোমাদেরকে তাহাদের হইতে ফিরাইয়া দিলেন অবশ্যই তিনি তোমাদেরকে ক্ষমা করিলেন এবং আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم والرسول يدعوكم في اخراكم فاثابكم غما بغم لكي لا تحزنوا لكي لا تحزنوا على ما فاتكم ولا ما اصابكم والله خبير بما تعملون স্মরণ করো তোমরা যখন উপরের দিকে ছুটিতেছিলে এবং পিছন ফিরিয়া কাহার প্রতি লক্ষ্য করিতেছিলে না আর রাসুল তোমাদেরকে পিছন দিক হইতে আহ্বান করিতেছিল ফলে তিনি তোমাদেরকে বিপদের উপর বিপদ দিলেন যাহাতে তোমরা যাহা হারাইয়াছ অথবা যে বিপদ তোমাদের উপর আসিয়াছে তাহার জন্য তোমরা দুঃখিত না হও তোমরা যাহা করো আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত ثم أنزل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 আল্লাহ তাহাদের ভালোবাসেন লাকুম ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون আল্লাহ তোমাদের সাহায্য করিলে তোমাদের উপর জয়ী হইবার কেউই থাকিবে না আর তিনি তোমাদেরকে সাহায্য না করিলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে মুমিনগণ আল্লাহর উপরই নির্ভর করুক وما كان لنبي أن يغل ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করিবে ইয়া নবীর পক্ষে অসম্ভব এবং কেহ অন্যায়ভাবে কিছু গোপন করিলে যাহা সে অন্যায়ভাবে গোপন করিবে কিয়ামতের দিন সে তাহা লইয়া আসিবে অতঃপর প্রত্যেককে যাহা সে অর্জন করিয়াছে তাহা পূর্ণ মাত্রায় দেওয়া হইবে তাহাদের প্রতি কোনো জুলুম করা হইবে না أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير যে আল্লাহর সন্তুষ্টির অনুসারে সে কি উহার মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হইয়াছে এবং জাহান্নামে যাহার আবাস এবং উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল هم درجات عند الله والله بصير بما يعملون আল্লাহর নিকট তাহারা বিভিন্ন স্তরের তারা যাহা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করিয়াছেন যে তিনি তাহাদের নিজেদের মধ্য হইতে তাহাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছেন যে তাহার আয়াতসমূহ তাহাদের নিকট তেলাওয়াত করে তাহাদেরকে পরিশোধন করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয় যদিও তাহারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنا هذا قل هو من عند أنفسكم কি ব্যাপার যখন তোমাদের উপর মুসিবত আসিল তখন তোমরা বলিলে ইহা কোথা হইতে আসিল অথচ তোমরা তো দ্বিগুণ বিপদ ঘটাইয়াছিলে বলো ইহা তোমাদের নিজেদেরই নিকট হইতে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله فبإذن الله وليعلم المؤمنين যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল সেদিন তোমাদের উপর যে বিপর্যয় ঘটিয়াছিল তা আল্লাহরই হুকুমে ইহা মুমিনগণকে জানিবার জন্য وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله او ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ اقرب منهم للايمان يقولون بافواههم ما ليس في قلوبهم এবং মুনাফিকদেরকে জানিবার জন্য এবং তাহাদেরকে বলা হইয়াছিল আসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো তাহারা বলিয়াছিল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 لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ألا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে যাহা দিয়াছেন তাহাতে তাহারা আনন্দিত এবং তাহাদের পেছনে যাহারা এখনো তাহাদের সঙ্গে মিলিত হয় নাই তাহাদের জন্য আনন্দ প্রকাশ করে এই জন্য যে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তাহারা আনন্দ প্রকাশ করে এবং ইহা এই কারণে যে আল্লাহ মুমিনদের শ্রমফল নষ্ট করেন না الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم জখম হওয়ার পর যাহারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়াছে তাহাদের মধ্যে যাহারা সৎ কাজ করে এবং তাকওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য মহা পুরস্কার রহিয়াছে الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل ইয়াদেরকে লোকে বলিয়াছিল তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হইয়াছে সুতরাং তোমরা তাহাদেরকে ভয় করো কিন্তু ইহা তাহাদের ইমান দৃঢ়তর করিয়াছিল এবং তাহারা বলিয়াছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্ম বিদাহ فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم তারপর তাহারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরিয়া আসিয়াছিল কোনো অনিষ্ট তাহাদেরকে স্পর্শ করে নাই এবং আল্লাহ যাহাতে রাজি তাহারা তাহারই অনুসরণ করিয়াছিল এবং আল্লাহ মহা অনুগ্রহশীল إنما ذلكم الشيطان يخوف أولياءه يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين ইহারাই শয়তান তোমাদেরকে তাহার বন্ধুদের ভয় দেখায় সুতরাং যদি তোমরা মুমিন হও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 রাখিব এবং বলিব তোমরা দহন যন্ত্রণা ভোগ করো ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد ইহা তোমাদের কৃতকর্মের ফল এবং উহা এই কারণে যে আল্লাহ বান্দাদের প্রতি জালিম নন الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار ۖ قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين যাহারা বলে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়াছেন আমরা যেন কোনো রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন না করি যতক্ষণ পর্যন্ত সে আমাদের নিকট এমন কুরবানি উপস্থিত না করিবে যাহা অগ্নি গ্রাস করিবে তাহাদেরকে বলো আমার পূর্বে অনেক রাসুল স্পষ্ট নিদর্শন সহ এবং তোমরা যাহা বলিতেছ তাহা সহ তোমাদের নিকট আসিয়াছিল যদি তোমরা সত্যবাদী হও তবে কেন তাহাদেরকে হত্যা করিয়াছিলে فإن كذبوك فقد كذب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 এবং আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে ও বলে হে আমাদের প্রতিপালক তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই তুমি পবিত্র তুমি আমাদেরকে দোজকের শাস্তি হইতে রক্ষা করো ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار হে আমাদের প্রতিপালক কাহাকেও তুমি দোজকে নিক্ষেপ করিলে তাহাকে তো তুমি নিশ্চয়ই লাঞ্ছিত করিলে এবং জালিমদের কোনো সাহায্যকারী নাই ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار হে আমাদের প্রতিপালক আমরা এক আহ্বায়ককে ইমানের দিকে আহ্বান করিতে শুনিয়াছি তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ইমান আনো সুতরাং আমরা ইমান আনিয়াছি হে আমাদের প্রতিপালক তুমি আমাদের পাপ ক্ষমা করো আমাদের মন্দ কাজগুলি দূরীভূত করো এবং আমাদেরকে সৎকর্ম পরায়ণদের সহগামী করিয়া মৃত্যু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 সুতরাং যাহারা হিজরত করিয়াছে নিজ গৃহ হইতে উৎখাত হইয়াছে আমার পথে নির্যাতিত হইয়াছে এবং যুদ্ধ করিয়াছে ও নিহত হইয়াছে আমি তাহাদের পাপ কাজগুলি অবশ্যই দূরীভূত করিব এবং অবশ্যই তাহাদেরকে দাখিল করিব জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত ইহা আল্লাহর নিকট হইতে পুরস্কার উত্তম পুরস্কার আল্লাহরই নিকট لا يغرنك تقلب الذين كفروا في البلاد যাহারা কুফরি করিয়াছে দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন কিছুতেই তোমাকে বিভ্রান্ত না করে متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد ইহা স্বল্পকালীন ভোগ মাত্র অতঃপর জাহান্নাম তাহাদের আবাস আর উহা কত নিকৃষ্ট ঠিকানা لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا نزلا من عند الله وما عند الله خير للأبرار কিন্তু যাহারা তাহাদের প্রতি পালককে ভয় করে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত যাহার